ইওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত ওলামা একরাম এলাকার মুরব্বিয়ান একরাম এলাকার যুবক ভাইরা শিশুরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তালার দরবারে এটা আমাদের অনেক বড় শুক্রিয়া দেয়ের বিষয় এটা আমাদের অনেক বড় একটা খুশনসিব যে আল্লাহ তালা আমাদের এই এলাকায় এই ধরনের একটা দিনই মাহফিল সেই মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বসা আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতের কিছু আলোচনা করা শোনার তৌফিক আল্লাহ তারা আমাদেরকে দান করছেন আমরা সকলেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি খুব জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দেখেন এই পৃথিবীতে আমরা আল্লাহ তালা যে পৃথিবী সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমরা দুই প্রকার লোক বসবাস করি আমরা এই পৃথিবীতে কয় প্রকারের লোক বসবাস করি দুই প্রকার আপনারা আমার কথা বুঝতেছেন আমরা এই পৃথিবীতে দুই প্রকারের লোক বসবাস করি এই পূর্ণ পৃথিবীর মানুষ হল দুই প্রকার এক প্রকারের লোক তারা হলো আল্লাহ তালার হুকুম অনুযায়ী তাদের জীবনকে গড়ে তাদের জীবনটা আল্লাহর হুকুম মতো আর আরেক প্রকারের মানুষ তাদের জীবনটা আল্লাহর হুকুম মতো না নিজের মন মতো এই দুই প্রকারের লোক এই পৃথিবীতে আছে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন কানান্নাসু উম্মাতাও ওয়াহিদা কানান্নাসু উম্মাতাও ওয়াহিদা فبعث الله النبيين مبشرين ومنذرين কানান্নাসু উম্মাতাও ওয়াহিদা পূর্ণ পৃথিবীর মানুষ সকলেই একটা অবস্থার উপর ছিল আমি আল্লাহ পূর্ণ পৃথিবীর স্রষ্টা সমস্ত মানুষদেরকে আমি সৃষ্টি করেছি আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর স্রষ্টা আমি মানুষেরও স্রষ্টা আমি পূর্ণ পৃথিবীর এই সমস্ত কিছু আমি মানুষদেরকে ভোগ করার জন্য দিছি মানুষদের কাছে আমার কিছু চাওয়া আছে আমি মানুষদের কাছে একটা কিছু চাই এই চাওয়াটার কথা মানুষদেরকে বলার জন্য আমি মানুষদের কাছে নবীদেরকে পাঠাইলাম আল্লাহ এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহর কথা বলার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর হুকুম সেই হুকুমটাকে বলার জন্য আল্লাহ তালা এই পৃথিবীর মানুষদের কাছে নবীদেরকে পাঠাইলেন তবে নবীরা এই পৃথিবীতে আসার পর মানুষদেরকে আল্লাহর কথা বললেন আল্লাহ তালার কুদরতের কথা বললেন আল্লাহর বরক্তের কথা বললেন আল্লাহ অনেক বড় এই আসমান আল্লাহ তালা সৃষ্টি করছে এই জমিন আল্লাহ সৃষ্টি করছে এই পাহাড় দেখতেছো পাহাড় আল্লাহ তালা সৃষ্টি করছে এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় এই বৃষ্টি কে বর্ষণ করেন আল্লাহ বর্ষণ করেন জমিন থেকে ফসল হয় এই ফসলগুলো জমিনের মাঝে কে ফলান আল্লাহ তালা ফলান নবীরা মানুষদেরকে এই কথাগুলো শোনাইলেন যে সমস্ত কিছু আল্লাহর কুদরত খালাকাল ইনসান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম আল্লাহ তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন মাটির চার নির্যাস থেকে তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন সমস্ত মানুষদের স্রষ্টা তিনি জিন জাতি তাদেরকেও তিনি সৃষ্টি করতেন জিন জাতিকে তিনি সৃষ্টি করেছেন তাদেরকে তিনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর মানুষদেরকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তারা মানুষদের স্রষ্টা জিন জাতির স্রষ্টা মাটিরও তিনি স্রষ্টা আগুনেরও তিনি স্রষ্টা বাতাসেরও তিনি স্রষ্টা পানিরও তিনি স্রষ্টা এই পৃথিবীর মাঝে যা কিছু আমরা দেখি যা কিছু আমরা দেখি না এই সমস্ত কিছুর স্রষ্টা কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত কিছুর স্রষ্টা নবীরা মানুষদেরকে এই কথাগুলো খুব বুঝাইলেন যে সবকিছু আল্লাহর সবকিছু আল্লাহর আল্লাহর হুকুম মতো জীবনকে গড় এই কথাটা নবীরা মানুষদেরকে বুঝাইছে তোমাদের কোনো শক্তি নাই তোমরা কিছুই করতে পারো না তোমরা তো শুধু একটা বিচিটাকে বপন করে দিয়ে আসতে পারো কিন্তু সেই বিচিটাকে ধীরে ধীরে এই অন্ধকার মাটির মাঝে লালন পালন করে এই বিচিটা থেকে চারা এই চারাটাকে কে বের করে আনেন কে বের করে আনেন পালতা হয় বীজ কো মিট্টি কি তারিখি মে কোন কোন দরিয়া হো কি মৌজু সে উঠাতা হে সাহা पालता है बीज को मिट्टी की तारीकी में कौन कौन दरियाओं की मौजू से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाके किसकी है किसी किसका नूरे आपताब किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब वो खुदाया वो खुदाया ये जमी तेरी नहीं तेरी नहीं तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं আল্লাহ ইকবাল খুব সুন্দর করে বুঝাইতেছে আল্লাহ তালার কুদরতের কথা বলতেছেন আল্লাহর বরক্তের কথা বলতেছেন যে আল্লাহ কত বড় পালতা হয় বীজ কো মিট্টি কি তারি কি মেকন তুমি কৃষক তুমি চাষাবাদ করে তুমি তোমার জীবনকে যাপন করো আরে কৃষক যখন সোনালি ফসলে পূর্ণ জমিনটা ভরে যায় তুমি খুশি হয়ে যাও তুমি আনন্দিত হয়ে যাও যে আমার দীর্ঘদিনের কষ্ট সার্থক হইছে আমি যে কষ্ট করছি আমি যে মেহনত করছি আজকে ফসল জমিনের মাঝে ফসলগুলো দুলা খাচ্ছে একটু ভাবো একটু চিন্তা করো এই ফসলটা কি তোমার মেহনত দ্বারা উৎপাদিত হয়েছে কিনা এই চারাগুলো এই গাছগুলো কি তোমার মেহনত দ্বারা তুমি কি তৈরি করেছো কিনা না এই সমস্ত কিছু আল্লাহ তালা করেছেন একটু ভাবো পাল্টা হায় বীজ কো মিট্টি কি তারি কি মেগুন তুমি তো শুধু বিচিটাকে বপন করে এসেছ সেই বিচিটাকে অন্ধকার মাটির মাঝে সেই অন্ধকারের মাঝে কে লালন পালন করলেন লালন পালন করার পর এই চারাটাকে কে উৎপন্ন করলেন চারাটাকে ধীরে ধীরে মজবুত কে করলেন কে এই চারাটাকে ধীরে ধীরে গাছে পরিণত করলেন কে করলেন এই সমস্ত কিছু আল্লাহ ইকবাল জিজ্ঞাসা করতেছে এটা কে করলেন কোন দরিয়াও কি মজু সে উঠাতা হে সাহা আকাশ থেকে বৃষ্টি কে দেন কে আকাশ থেকে বৃষ্টি দেন কে দেন করিয়ে দেন এই পৃথিবীর মাঝে যে পানিটাকে তোমরা পান করো আকাশ থেকে যে বৃষ্টিটা বর্ষিত হয় যে পানি আকাশ থেকে বর্ষিত হয় সেই পানিটাকে নিয়ে একটু ভাবো আপারা এই তুমুল মা আল্লাদি তাসরাবুন যে পানিটাকে তোমরা পান করে থাকো আন্তম একটু ভাবো একটু চিন্তা করো এই পানির আকাশ থেকে এই পানিটাকে বৃষ্টির আকারে কে বর্ষণ করেন এই পানিটার বর্ষণকারী কি তুমি না আমি আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কে করেন লাউনাশা উজাল না উজাজান আমি স্রষ্টা সমস্ত কুদরত সমস্ত শক্তি আমার হাতে আমি যদি চাইতাম আমি যদি চাইতাম এই পানিটাকে আমি লবণাক্ত করে দিব তাহলে কার সাধ্য ছিল এই পানিগুলোকে মিষ্টি করার কারো সাধ্য ছিল আকাশের বৃষ্টিগুলো যদি লবণাক্ত হইতো সে পানিগুলোকে মিষ্টি পানিতে রূপান্তরিত করার শক্তি কি কারো ছিল কারো ছিল না আল্লাহ বলতেছেন کون دریاؤں কি موجو سے اٹھاتا হে সাহাব আকাশ থেকে বৃষ্টিগুলো কে দেন জমিনের পানিগুলোকে আকাশের মাঝে বাষ্পের দ্বারা কে তুলে নেন এই সমস্ত কিছুর স্রষ্টা কে আল্লাহ किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब मौसमों को किसने सिखलाई है खुए इनकला শীতকাল কনকনে শীত শীতকাল চারদিকে কুয়াশার দ্বারা ঢেকে দিতে হবে শীতকালকে এই শিক্ষা কে দিলেন বর্ষাকাল বৃষ্টির দ্বারা সমস্ত কিছুকে ভিজিয়ে দিতে হবে বর্ষাকালকে এই শিক্ষাটা কে দিলেন এই সমস্ত কিছুর শিক্ষাদাতা এই সমস্ত কিছুর নিয়ন্ত্রক এক আল্লাহ আর কারো এই কোনো কিছুর মাঝে শক্তি নাই সে আল্লামা ইকবাল বলতেছেন ব খুদায়া এই সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ বখুদায়া এই সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ ये जमी तेरी नहीं तेरी नहीं তাই এই জমিনটা তোমার না তুমি যে দাবি করতেছো এই জমিনটা আমার তুমি যে বলতেছো এই জমিটা আমার এই বিল্ডিংটা আমার এই পৃথিবীটা আমার তুমি যে এই জমিনটা আমার দাদার ছিল এই জমিনটা ওয়ারিস সূত্রে আমার বাবা পাইছে তারপর বাবার কাছ থেকে জমিটা আমি পাইছি আমাদের চাষাদের মাঝে জমিটা ভাগ হয়ে গেছে সমস্ত কথা মিথ্যা জমিটা আল্লাহর আগেও এই জমিটা আল্লাহ আল্লাহর ছিল এখনো এই জমিটা আল্লাহর ভবিষ্যতেও এই জমিটা আল্লাহরই থাকবে জমিটা কার আল্লাহ তালা এই জমিনটা তোমাদেরকে ভোগ করতে দিচ্ছেন কিছুদিন এই জায়গায় থাকার জন্য দিচ্ছেন আর কিছু না আর কিছু না নবীরা মানুষদেরকে এই কথাটাই বুঝাইছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়ার জীবনটা কিছু না এটা ধুকা এটা খেলা দুনিয়ার জীবনটা একটা অভিনয়ের মঞ্চ এ জায়গায় কিছুদিন অভিনয় চলতেছে আর কিছু না আসল জীবন হল আখেরাতের জীবন অনন্ত অসীম জীবন সেই জীবনের শুরু আছে শেষ নাই আর আখেরাতের জীবন সেই জীবনটাকে তোমার দুনিয়ার জীবন থেকে গড়তে হবে দুনিয়ার জীবন থেকে আখেরাতের অনন্ত অসীম জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আখেরাতের জীবন দুনিয়ার জীবনের প্রত্যেকটা কর্মের প্রতিফল আল্লাহ তারা দিবেন মন্দ করবা তো তার প্রতিফল জাহান্নাম আর ভালো করবা তো তার পুরস্কার হল জান্নাত নবীরা মানুষদেরকে এই কথাগুলো বুঝাইছেন তো নবীরা মানুষদেরকে এই কথাগুলো বুঝানোর পর একজন মানুষ তারা নবীদের কথা শুনল নবীদের কথাকে তারা মেনে নিল আর নবী ঠিক যেই যেইভাবে বলেন সেইভাবে তারা তাদের জীবনকে গড়ল আর আরেক প্রকারের মানুষ তারা নবীদের কথা মানল না নবীদের কথার উত্তর দিল হাই হাতা হাই হাত আলিমা তু আদুন هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين তারা বললো যে কি তুমি বলো জান্নাতের কথা কি তুমি বলো জাহান্নামের কথা কি তুমি বলো আবার নতুন ভাবে জীবিত করা হবে আমরা মরে যাওয়ার পর মাটির মাঝে আমাদেরকে যখন দাপন করা হবে আমাদের শরীরের এই মাংসগুলো যখন পচে মাটি হয়ে যাবে শরীরের হাড়গুলো যখন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এইটাকে একটা সম্ভব কথা যে আবার আমাদেরকে জীবিত করা হবে আমাদের বাপ চাচা পূর্বপুরুষের কেউকে তো জীবিত হয়ে আসতে দেখলাম না তুমি এটা থেকে এমন তথ্য আমাদেরকে দিতেছ যে আমাদেরকে আবার জীবিত হইতে হবে আবার বলতেছো দুনিয়ার জীবন কোনো জীবনই না এইটা কেমন কথা দুনিয়ার জীবন কোনো জীবন না দুনিয়ার জীবনই তো হইল জীবন নামু তো এই জীবনকে ভোগ করতে হবে জীবনের মাঝে উন্নতি করতে হবে অগ্রগতি করতে হবে সফলতা অর্জন করতে হবে দুনিয়ার জীবনটাকে আনন্দ করো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই কথার উপর পৃথিবীর কুফুরি শক্তি এরা নবীর কথাকে মেনে নিল না নবীকে বললো অমানিন এটা অসম্ভব আবার নতুন ভাবে আমাদের জীবিত করা হবে এটা কোনোভাবেই সম্ভব না নবীর কথাকে স্বীকার করলো না এক প্রকার মানুষ তাই এই পৃথিবীতে মানুষ কয় প্রকার দুই প্রকার এক প্রকারের মানুষ তারা হলো নবীদের কথা শুনে নবীদের কথা অনুযায়ী তারা তাদের জীবনকে গড়ে আর আরেক প্রকারের মানুষ তারা নবীদের কথা মতো চলে না তারা তাদের মন মতো চলে আর মানুষের মাঝে যত প্রকার এটা আল্লাহর দৃষ্টিতে কোনো প্রকার না আল্লাহর কাছে প্রকার এই দুইটাই এটা আমরা আরো বিভিন্ন প্রকার আমাদের এই পৃথিবীতে চলার জন্য আরো বিভিন্ন প্রকার আল্লাহ তালাই করে দিচ্ছেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলতেছেন যে তোমাদের মাঝে আমি আর অনেক প্রকার করে দিচ্ছি হে সকল মানুষ তোমরা শুনে রাখো ইন্না জাল না কুম ইন্না খালাক না কুম মিন জাকারি উংসা আমি প্রথমত তোমাদেরকে দুইটা ভাগে বিভক্ত করেছি মানুষ হল দুইটা ভাগ মানুষের মাঝে একটা ভাগ হল পুরুষ আর মানুষের মাঝে আরেকটা ভাগ হল নারী মানুষের মাঝে আরো অনেক ভাগ আমি করছি অনেককে আমি খান বংশে জন্ম দিছি তারা হলো খান অনেককে আমি চৌধুরী বংশে জন্ম দিছি তারা হলো চৌধুরী অনেককে আমি ভুইয়া বংশে জন্ম দিছি তারা হলো ভুইয়া অনেককে আমি সর্দার বংশে জন্ম দিছি তারা হলো সর্দার অনেককে আমি বাংলাদেশে জন্ম দিছি তারা হলো বাংলাদেশি অনেককে আমি ফ্রান্সে জন্ম দিছি তারা হলো ফ্রান্সি অনেককে আমি আরবে জন্ম দিছি তারা হলো আরব অনেককে ইরাকে জন্ম দিছি তারা হলো ইরাক বিভিন্ন ভাগে আমি তোমাদেরকে বিভক্ত করেছি কিন্তু শুনে রাখো তোমরা জেনে রাখো পুরুষ হওয়ার মাঝে কোনো ফজিলত নাই নারী হওয়ার মাঝে কোনো লাঞ্ছনা নাই ভুইয়া বংশের হওয়ার মাঝে কোনো ফজিলত ফজিলত নাই খান বংশের হওয়ার মাঝে কোনো ফজিলত নাই চৌধুরী বংশের হওয়ার মাঝে কোনো ফজিলত নাই কোন শ্রেষ্ঠত্ব নাই এই সমস্ত ভাগে তোমাদেরকে আমি তো বিভক্ত করেছি একের অপরের সাথে পরিচিত হওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে আরাম আয়েসে একে অপরের সাথে আত্মীয়তার বন্ধনে সূত্র হয়ে যুক্ত হয়ে একে অপরের সাথে চলাফেরা করার জন্য আমি এই ভাগগুলো তোমাদের মাঝে করেছি এই যত ভাগ এটা হলো দুনিয়াবি ভাগ আল্লাহ তালার কাছে কোনো ভাগ না আল্লাহ বলতেছেন ভাগ আমার কাছে দুইটা একটা ভাগ হলো যে আমি দেখবো যে কারা ইমানদার আমি দেখবো কারা বেইমান যারা ইমানদার তাদের সাথে আমার আচরণ একরকম আর বেইমানদের সাথে আমার আচরণ আরেক রকম খুব বোঝার চেষ্টা করেন আল্লাহ তালার এই পৃথিবীতে মানুষ কয় প্রকার আপনারা আমার কথা বুঝলে উত্তর দেন মানুষ কয় প্রকার দুই প্রকার এই দুই প্রকারের মানুষের এক প্রকার মানুষ হলো ইমানদার আর আরেক প্রকারের মানুষ হল বেইমান আল্লাহ তালার ইমানদারদের সাথে আচরণ একরকম বেইমানদের সাথে আচরণ আরেক রকম বেইমানদের সাথে একরকম আচরণ আল্লাহ করেন আর ইমানদারদের সাথে আল্লাহ তালা আরেক রকম আচরণ করেন এটা খুব বুঝার ব্যাপার আল্লাহ তাআলা বেইমানদের সাথে একরকম আচরণ করেন আর ইমানদারদের সাথে করেন আরেক রকম আচরণ এই পৃথিবীতে ইমানদাররাও বসবাস করে বেঈমানরাও বসবাস করে এই পৃথিবীর মাঝে বেঈমানরা যখন মেহনত করে বেঈমানরা যখন প্রচেষ্টা করে বেঈমানরা যখন বিচি বপন করে আল্লাহ তাআলা বেঈমানদের গাছের মাঝেও ফল দেন আল্লাহ তালা বেইমানরা যে বিচি বপন করে বেইমানরা যখন বিচি বপন করে আল্লাহ তালা ওই বিচিটারও ধীরে ধীরে লালন পালন করে গাছে পরিণত করে আবার ইমানদাররাও যে বিচি বপন করে ইমানদারদের এই বিচিটা যে বপন করে আল্লাহ ওইটাকেও লালন পালন করে এই বিচিটাকে গাছে পরিণত করেন সকলের জন্য আল্লাহ তালার ব্যবহার সমান ইমানদারদের সাথে আল্লাহর আচরণ সমান বেইমানদের সাথেও আচরণ সমান কিন্তু পার্থক্য আছে পার্থক্য আছে আল্লাহ তালার আচরণ বেইমানরা যখন কষ্ট করে আল্লাহ তাদেরকে সফলতা দেন বেইমানরা যখন মেহনত করে তারা যখন তাদের জানকে খরচ করে তাদের মালকে খরচ করে আল্লাহ তালা পৃথিবীতে বেঈমানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন তাদেরকে প্রতিষ্ঠিত করেন আবার ইমানদাররা যখন মেহনত করে ইমানের পিছনে মেহনত করে ইমানের দাওয়াতের পিছনে মেহনত করে ইমানকে অর্জন করার জন্য নিজের জানকে খরচ করে নিজের মালকে খরচ করে আল্লাহ তালা পৃথিবীতে ইমানদারদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন কোরআনে করিমের মাঝে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তারা বলতেছেন এই পৃথিবীর মাঝে দুই প্রকার মানুষ বসবাস করে এক প্রকার মানুষ হলো তারা ইমানদার আর আরেক প্রকারের মানুষ হলো তারা বেঈমান দুই প্রকারের মানুষ বসবাস করে এখন আল্লাহ তালার আচরণ কি আল্লাহ বলতেছেন ইমানদাররা যখন ইমানের পিছনে মেহনত করে ইমানের শ্রেষ্ঠত্বের জন্য মেহনত করে নিজের জানকে খরচ করে নিজের মালকে খরচ করে আল্লাহ তাআলা পৃথিবীটা ইমানদারদের জন্য উপযোগী করে দেন ইমানদারদের উপযোগী করে দেন যখন ইমানের দাওয়াত ইমানদাররা মেহনত করতে থাকে ইমানের পিছনে ইমানদাররা নিজের যান এবং মালকে খরচ করতে থাকে তো আল্লাহ তালা ইমানদারদের জন্য পরিবেশটাকে সুন্দর করে দেন পূর্ণ এলাকাটা ইমানদারদের জন্য বিচরণ ক্ষেত্র হয়ে যায় বেইমানরা সেই এলাকা থেকে পালায় যায় আর আল্লাহ তালা বলতেছেন বেইমানরা যখন মেহনত করে ও আমাম আর বেইমানরা যখন মেহনত করে বেইমানরা যখন যান খরচ করে মাল খরচ করে নেতৃত্বের জন্য তারা যখন মেহনত করে পরিশ্রম করে আল্লাহ তাদেরকেও এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করে বেইমানদেরকে আল্লাহ রাজা বানায় দেন বেইমানদের অত্যাচারে ইমানদাররা নির্যাতিত হইতে থাকে ইমানদাররা ভাবতে থাকে বেইমানরা শ্রেষ্ঠ হয়ে যায় এই পৃথিবীতে দুই ধরনের মেহনত চালু আছে একটা হইল দুই ধরনের মেহনত পৃথিবীতে চালু আছে একটা হলো ইমানদাররা ইমানের পিছনে মেহনত করবে আর আরেকটা বেইমানরা নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য বেইমানের পিছনে মেহনত করবে আল্লাহ তালা মেহনতের জন্য উভয়কে সুযোগ দিচ্ছেন যারা মেহনত বেশি করবে তাদেরকে আল্লাহ তালা পৃথিবীর বুকে সফলতা দান করবেন দেখেন খুব বুঝার একটা ব্যাপার এই পৃথিবীতে যেই দিন হজরত আদম আলাই ইসলামের আগমন ঠিক সেই দিন এই পৃথিবীতে কিন্তু ইবলিসেরও আগমন এই ঘটনা আপনারা জানেন না এই পৃথিবীতে যেই দিন হজরত আদমের আগমন সেই দিন এই পৃথিবীতে কিন্তু ইবলিস শয়তানের আগমন তো হজরত আদম আলাইহিসালাম পৃথিবীতে আসলেন আল্লাহর নবী হয়ে তিনি আল্লাহর প্রতিনিধি আর ইবলিশ শয়তান এই পৃথিবীতে আসলো সে হলো ক্ষুদাদ্রোহী ইবলিস তার দাওয়াত পৃথিবীতে চালু করলো মানুষদেরকে দাওয়াত দিতে লাগলো আল্লাহর হুকুম না হজরত আদম পৃথিবীতে আসলেন তিনি মানুষদেরকে দাওয়াত দিলেন আল্লাহর হুকুমকে মানো আল্লাহর হুকুমকে শোনো হজরত আদম একদিকে দাওয়াত দিতে লাগলেন আমার কথা শুনো আমি আল্লাহর কথা বলতেছি আর ইবলিশ ডাকা শুরু করলো আমার কথা শুনো আমি তোমাদেরকে ডাকতেছি আমার কথা শুনলে জীবনটা তোমাদের মজাদার হবে উভয় দাওয়াত দিতেছিল হজরত আদম আলী ইসলামের এক ছেলের নাম ছিল হাবিল আর আরেক ছেলের নাম ছিল কাবি এই হাবিল যে সে হজরত আদম আলী ইসলামের দাওয়াতকে গ্রহণ করলো আর কাবিল সে হল ইবলিসের দাওয়াতকে গ্রহণ করলো আর কাবিল সে ইবলিসের দাওয়াতটি গ্রহণ করে সে হাবিলকে হত্যা করলো হাবিলকে মেরে ফেললো এখন দেখেন এই যে কাবিল সে যে হাবিলকে হত্যা করলো কাবিল যে হাবিলকে হত্যা করলো এই হত্যা করার পরামর্শটা কাবিলকে কে দিছে শয়তান আচ্ছা শয়তান যে হাবিলকে এই পরামর্শটা দিছে এটা কি শক্তি প্রয়োগ করে দিছে না দাওয়াতের মাধ্যমে দিছে দাওয়াতের মাধ্যমে দিছে সেই দেখেন এই পৃথিবীতে সত্য যদি প্রতিষ্ঠিত হতে হয় এটার মাধ্যম কি দাওয়াত আর এই পৃথিবীতে মিথ্যা যখন প্রতিষ্ঠিত হয় তার মাধ্যম দাওয়াত শয়তান এই পৃথিবীতে যে মেহনত করতেছে মানুষদেরকে আল্লাহ দ্রোহী বানানোর জন্য আল্লাহর পথ থেকে মানুষগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য শয়তানের মেহনতের পদ্ধতি কি দাওয়াত শয়তান মানুষদেরকে দাওয়াত দিতেছে হাসরের ময়দানে যারা শয়তানের অনুসারী তারা যখন শয়তানের পিছু নেবে এই শয়তান তুই আমাদেরকে ধর্মান্তরিত করেছিস তোর প্রতারণার জালের মাঝে পড়ে আল্লাহর হুকুমকে মানি নাই আজকে তোকে ছাড়বো না শয়তানকে যখন বলবে তখন শয়তান মানুষদেরকে যে জবাবটা দিবে আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে সেই জবাবের আলোচনা করতেন সেই জবাবটাকে আপনারা শুনতে চান শয়তান জবাব দিবে فإذا قضي الأمر وقال الشيطان لما قضي الأمر وقال الشيطان لما قضي الأمر যখন জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে আর জাহান্নামীদের জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান একটা ভাষণ দিবে তার অনুসারীদের উদ্দেশ্যে وقال الشيطان لما قضي الامر জান্নাতীরা জান্নাতি জাহান্নামীরা জাহান্নামী শয়তান জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিবে সমস্ত জাহান্নামীরা শয়তানের দিকে প্রচন্ড ভাবে ক্ষিপ্ত থাকবে শয়তানকে মেরে ফেলতে চাইবে ঠিক সেই মুহূর্তে শয়তানের ভাষণ হবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক দেখো দুনিয়ার জিন্দিগিতে তোমাদের কাছে নবীরা আসছিল কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছিল তৌরাক তোমাদেরকে দেওয়া হয়েছিল ইঞ্জিল তোমাদেরকে দেওয়া হয়েছিল আর এই সমস্ত কিতাবের মাধ্যমে আল্লাহ তারা তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন যদি আল্লাহর হুকুমকে মানো তোমাদের ঠিকানা হবে জান্নাত আর আল্লাহর হুকুমকে যদি না মানো তোমাদের ঠিকানা হবে জাহান নাম আল্লাহ নবীর মাধ্যমে কিতাবের মাধ্যমে যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিল আল্লাহর সেই ওয়াদাটা সত্য ছিল শয়তান বলবে আল্লাহর সেই ওয়াদা দুনিয়াতে যে ওয়াদা আল্লাহ তারা তোমাদের সাথে করেছিলেন সেই ওয়াদাটা কি ছিল সত্য ছিল আর আমি তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিলাম আল্লাহর হুকুমকে মেনো না যৌবন থাকবে না আল্লাহর হুকুমকে মেনো না মজা থাকবে না তৃপ্তি থাকবে না জীবনের মাঝে ভোগ বলতে কোনো কিছু থাকবে না জীবনটা একটা নিরস জীবন হবে আমি তোমাদেরকে ওয়াদা দিছি আল্লাহর হুকুম মাইনো না ওইটা মাইনা সফলতা নাই সফলতা এই পথে এই পথে আসো টাকা অর্জন করো যেমনে পারো হালাল হারাম বোঝার দরকার নাই খাও আর অর্জন করো শয়তান বলবে যে আমি তোমাদেরকে এই ওয়াদা দিছি যে এই পথে সফলতা এই কথা ঠিক তো কম কিন্তু আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম যে প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছিলাম আমি অপারক আমি তা ভঙ্গ করলাম মা কানালি আলাইকুম মিন সুলতান দেখো আমাকে দোষারোপ করো না পালা তালু মুনি আমাকে তিরস্কার করো না আমার দিকে ক্ষিপ্ত হয়েও না ওয়ালুমু আনফুসাকুম বরং নিজেদের প্রতি ক্ষিপ্ত হও নিজেদেরকে তিরস্কার করো মা আনাবি মুসরিখি ও মা আনতুমবি বি মুসরিখি না আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তোমরা আমাকে কোনো সাহায্য করতে পারবে আমার তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা নাই তোমাদেরও আমাকে সাহায্য করার ক্ষমতা নাই কোনো শক্তি আমার আমারও নাই তোমাদেরও নাই অমা আলী সুলতান তোমাদের উপর পৃথিবীতেও আমার কোনো ক্ষমতা ছিল না পৃথিবীতেও তোমাদের উপর আমার কোন শক্তি ছিল না ইল্লা আন্দা আউতকুম আমি তোমাদেরকে দাওয়াত দিছি শয়তান বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিছি ফাস্তা চাপ তুমলি তোমরা আমার কাছে আসছো কেন আমি কি তোমাদেরকে ভয় দেখায়া আমি কি তোমাদের উপর প্রভাব বিস্তার করে আমি কি তোমাদেরকে আমার ময়দানে আনছি আমার অনুসারী করছি জিনাকে আমি করছি না তোমরা করছো মিথ্যাকে আমি বলছি না তোমরা বলছো জীবককে আমি করছি না তোমরা করছো সমস্ত কিছু তোমরা করছো আমি শুধু পরামর্শ দিচ্ছি যে এই পথ মজার পথ সমস্ত পাপ তোমরা করছো পাপের কারণে যদি তিরস্কার করতো করতে হয় নিজেদেরকে তিরস্কার করো আমাকে তিরস্কার করো না আমি তো শুধু দাওয়াত দিছি শয়তান সেদিন জবাব দিবে আমার কাজ ছিল শুধু দাওয়াত দেওয়া তোমরা আমার ডাকে দলে দলে আসতো আর নবীরা তোমাদেরকে ডাকছে আল্লাহর কোরআন তোমাদেরকে ডাকছে কোরআনের ডাকে তোমরা যাও নাই কোরআনের ডাকে যাও নাই অথচ কোরআনের ডাকের প্রচার হয়েছে প্রচারণা হয়েছে ওয়াজ মাহফিল হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে সে জায়গায় তোমরা গিয়ে বসো নাই যে জায়গায় গানের মজমা হয়েছে দলে দলে সে জায়গায় গেছো তোমরা গেছো তোমাদেরকে জোর করে কেউ নিয়ে গেছে গানের মজমায় গানের মজমায় তোমরা যে গেছো কেউ তোমাদেরকে জোর করে নিয়ে গেছে দোকানের সামনে আড্ডা বাজিতে কেউ তোমাদেরকে জোর করে নিয়ে গেছে আমি দাওয়াত দিছি তোমরা আমার ডাকে সারা দিতে আসছো কেন এই হবে সেদিনের শয়তানের জবাব এই হবে শয়তানের জবাব এই দেখেন যেই কথা বলতেছিলাম যে এই পৃথিবীতে সত্যপন্থীরা ইমানদাররা যখন ইমানের পিছনে মেহনত করবে আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবেন আর বেইমানরা তারা যখন মেহনত করবে তারা যখন যান এবং মালকে খরচ করবে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবে কিন্তু খুব বুঝার ব্যাপার খুব বুঝার ব্যাপার বেইমানরা যদি উন্নতি চায় অগ্রগতি চায় বেইমানরা যদি বিপদগ্রস্ত হয় আল্লাহ তালা এই পৃথিবীতে বেইমানদেরকে রূপ থেকে মুক্তি দেন বেইমানদের সমস্যার সমাধান আল্লাহ দেন যেহেতু বেইমানরাও আল্লাহর বান্দা আর ইমানদাররাও যদি বিপদগ্রস্ত হয় ইমানদাররাও যদি রোগাক্রান্ত হয় ইমানদারদের কেউ রোগ থেকে শেফা আল্লাহ দেন রোগ থেকে আরোগ্য আল্লাহ করেন ইমানদাররা যখন বিপদগ্রস্ত হয় পেরেশানিগ্রস্ত হয় ইমানদারদের কেউ পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা কে করেন আল্লাহ করেন আল্লাহ করেন কিন্তু ইমানদারদের সফলতা আর বেইমানদের সফলতা এক পথে না এক পথে না ইমানদাররা বিপদে পড়লে এই বিপদ থেকে মুক্তির উপায় একরকম আর বেইমানরা যখন এই পৃথিবীতে বিপদে পড়ে বেইমানদের মুক্তির উপায় হলো ভিন্ন রকম একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন এই পৃথিবীতে আমাদের যে রোগ হয় অনেক সময় আমরা জ্বরে আক্রান্ত হই জ্বর জ্বর হয় না আমাদের অনেক সময় জ্বর জ্বরে আক্রান্ত হই আবার অনেক সময় আমাদের রোগ হয় পেট নষ্ট পেট নষ্ট আচ্ছা বলেন জ্বরের ঔষধ আর পেটের ঔষুখের ঔষধ কি এক এক না যার জ্বর হয়েছে তার প্যারাসিটামল খাইতে হবে আর যার পেট নষ্ট হয়েছে তার খাইতে হবে কি ইমোটিল বা অন্য কোন ঔষধ আচ্ছা একজন রুগী তার জন্ডিস তার কি চিকিৎসা আর আরেকজনের ক্যান্সার তার চিকিৎসা কি এক না আচ্ছা জ্বরের রুগীকে যদি ক্যান্সারের ওষুধ দেওয়া হয় জ্বরের রুগী বাঁচবে বাঁচবে না আর ক্যান্সারের রুগীকে যদি জ্বরের ঔষধ দেওয়া হয় আচ্ছা ক্যান্সারের রুগী কি বাঁচবে বাঁচবে না মরবে আপনারা বিভিন্ন সময় এই ধরনের তথ্য পাবেন যে অমুক হসপিটালে রুগীর আত্মীয় স্বজন এরা লাখি ছুটা নিয়া ডাক্তারদেরকে খুঁজতেছে ডাক্তাররা সব উদাও হয়ে গেছে ডাক্তাররা ভাগছে কিছুদিন আগে ঢাকা শহরে এই ধরনের একটা তথ্য আমরা পেপার মারফত জানতে পারছি যে একজন স্বামী স্ত্রী স্ত্রী সামান্য একটু অসুস্থ শরীরটা একটু আনিজি ফিল করতেছে একটু অস্বস্তি বোধ করতেছে তো বড় এক হসপিটালে ডাক্তারের কাছে গেছে একটু শরীরটা চেক আপ করতে তেমন কোন অসুস্থতা তারা ধরতেও পারে নাই তো চেক আপ করার জন্য ডাক্তারের চেম্বারে গেছে তো ডাক্তারের চেম্বারে যাওয়ার পর যে ঘটনা ঘটলো যে ডাক্তার তাকে একটা ইঞ্জেকশন দিল এই ইঞ্জেকশন দেওয়ার পর অল্প কিছুক্ষণের মাঝেই একদম পাঁচ সাত মিনিটের মাঝেই রুগীর চেহারাটা আস্তে আস্তে নীল হয়ে গেল রুগী শুয়ে পড়লো এবং মুহূর্তের মাঝে দশ মিনিটের মাঝে একটা সুস্থ মানুষ সে একদম মৃত্যুর কোলে ঢলে পড়ল একদম মৃত্যুর কোলে ঢলে পড়লো তার কোন রোগ নিয়ে সে হসপিটালে যায় নাই শুধু শরীরটা কিন্তু চেক আপ করানোর জন্য সে হসপিটালে গেছে কিন্তু হসপিটালে যাওয়ার পর যেই ঘটনা ঘটল ডাক্তার তাকে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে দশ থেকে পনেরো মিনিটের মাঝে সে একদম মৃত্যুর কোলে ঢলে পড়লো এই যে এই ঘটনাটা ঘটলো আচ্ছা ডাক্তার যে রুগীকে ইঞ্জেকশন দিছে এই ইঞ্জেকশনটা কি ডাক্তার রুগীকে মারার জন্য দিছে না বাঁচানোর জন্য দিছে বাঁচানোর জন্য দিছে আচ্ছা এই ইঞ্জেকশনটা যেই কোম্পানি করছে একটা কোম্পানি তো ইঞ্জেকশনটাকে তৈরি করছে যে কোম্পানি এই ইঞ্জেকশনটাকে তৈরি করছে সেই কোম্পানি এই ইঞ্জেকশনটাকে কোনো রুগীদেরকে মারার জন্য করছে না রুগীদেরকে বাঁচানোর জন্য ইঞ্জেকশনটা তৈরি করছে বাঁচানোর জন্য তাহলে রুগী মরলো কেন বলেন রুগী মরল কেন ইঞ্জেকশন বাঁচানোর জন্য ডাক্তার রুগীকে রক্ষা করার জন্য হসপিটাল রুগীকে বাঁচানোর জন্য কিন্তু এই সুস্থ রুগী মরল কেন ভুল চিকিৎসা চিকিৎসা কি হইছে ভুল হইছে যে এই ইঞ্জেকশন এটা রুগীকে বাঁচানোর জন্য এই ডাক্তার রুগীকে বাঁচানোর জন্য কিন্তু এই রুগীর যে রোগ ইঞ্জেকশন সেই রোগের না এই জন্য এই ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে রুগীর শরীর এই ইঞ্জেকশন ইঞ্জেকশনকে সহ্য করতে পারে নাই রুগীর সাথে সাথে মারা যায় ঠিক এরকম এই পৃথিবীর মাঝে আল্লাহর বান্দা দুই রকম এক রকম আল্লাহর বান্দা হলো তারা হলো মুমিন তারা হলো ইমানদার আর আরেক প্রকার বান্দা হলো তারা হলো বেঈমান তারা হলো না শুকুর দুই প্রকার বান্দা আল্লাহ তালার এই পৃথিবী তো আল্লাহ তালা এই দুই প্রকারের মানুষের জন্য এই পৃথিবীতে দুই ধরনের ব্যবস্থা রাখছেন ইমানদাররা যখন বিপদগ্রস্ত হয় আল্লাহ এই বিপদ থেকে মুক্তির জন্য তাদের একরকম ব্যবস্থা রাখছেন আর বেইমানরা যখন বিপদে পড়ে তারা যখন চায় যে আমরা রাজা হব তারা যখন চায় আমরা শান্তি এবং নিরাপত্তার দ্বারা পৃথিবীতে বসবাস করব আল্লাহ তালা তাদের জন্য ভিন্ন রকম একটা ব্যবস্থা রাখতেন আমার কথাটা আপনারা সবাই বুঝতে পারছেন দুই রকম ব্যবস্থা এখন দেখেন দুই রকম ব্যবস্থাটা কি এই পৃথিবীতে যারা বেইমান যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে বস্তুকে বেইমানরা আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস করে টাকা বেইমানরা মনে করে টাকা হইলেই সব হবে বেইমানরা মনে করে অস্ত্র থাকলেই সব হবে বেইমানরা মনে করে প্রযুক্তি থাকলেই সব হবে বেইমানরা মনে করে আমরা লোক লস্কর বেশি হইলেই আমরা জয়ী হব কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস করে কাকে বস্তুকে তাই আল্লাহ তালা এই পৃথিবীতে যারা বেইমান তাদের যাবতীয় সফলতা তাদের যাবতীয় মুক্তি বিপদ থেকে মুক্তির ব্যবস্থাপনা আল্লাহ তারা রাখতেন হল জাহিরি আসবাবের মাঝে যত বেঈমান যত কাফের এই পৃথিবীতে প্রায় পাঁচশো কোটি কাফের আছে এই পৃথিবীতে কাফের কত কোটি পাঁচশো কোটি আর ইমানদার হল ছশো কোটি এই যে পাঁচশো কোটি কাফের এরা যখন বিপদে পড়ে এরা যখন চায় যে আমরা রাজা হব আমরা প্রতিষ্ঠিত হব তো কোন পথে তারা মেহনত করবে আল্লাহ তালা তাদের মেহনতের জন্য ব্যবস্থা করছেন জাহিরি আসবাব চারটা প্রকাশ্য শক্তির মাঝে আল্লাহ তালা তাদের সফলতা রাখছেন এর মাঝে এক নাম্বার হল জনশক্তি ম্যান পাওয়ার আল্লাহ তালা বেইমানদের সফলতা রাখছেন যে তোমরা লোক বাড়াও সফল হবা এটা একটা সফলতার পথ লোক বেশি তো শক্তি বেশি জাতীয় সংসদের মাঝে যারা দুইশো আসন পাইছে তাদের লোক বেশি তাই তাদের শক্তি বেশি আর যারা একশো আসন পাইছে তাদের লোক কম শক্তি কম লোক বেশি শক্তি বেশি এই স্লোগান আল্লাহ তালা বেইমানদেরকে দিচ্ছেন যে তোমাদের লোক বাড়াও তোমাদের শক্তি বাড়বে এটা হলো একটা পথ দ্বিতীয় পথ টাকা অর্জন করো টাকা অর্জন করো যার যত টাকা বেশি তার শক্তি তত বেশি তো বেমানদেরকে আল্লাহ তালা বলছেন টাকা অর্জন করো যেমনে পারো টাকা অর্জন করো আমেরিকার টাকা বেশি তাদের শক্তি বেশি তৃতীয় শক্তি অস্ত্র অস্ত্র তৈরি করো যার কাছে যত শক্তিশালী অস্ত্র তার শক্তি তত বেশি যারা পারমাণবিক শক্তির অধিকারী তাদের শক্তি বেশি এটা আরেকটা পর আর আরেকটা হলো প্রযুক্তি প্রযুক্তি যার কাছে প্রযুক্তি বেশি তার শক্তি বেশি প্রযুক্তি মানে ইলেকট্রনিক জিনিস মেশিনারি যার কাছে বেশি তার শক্তি বেশি একটা নৌকা পালতুইলা চলতেছে আর আরেকটা নৌকা চলতেছে হলো ইঞ্জিন কোনটার শক্তি বেশি ইঞ্জিনের শক্তি বেশি তাই দেখেন এই পৃথিবীতে যারা বেইমান তাদের সফলতা টাকার মাঝে তাদের সফলতা অস্ত্রের মাঝে তাদের সফলতা জনসংখ্যার মাঝে তাদের সফলতা প্রযুক্তির মাঝে এটা সফল তারা যখন টাকার দ্বারা মেহনত করবে তারা সফল হবে তারা যখন প্রযুক্তির পিছনে মেহনত করবে তারা সফল হবে তাদের কাছে যখন অস্ত্র থাকবে তারা সফল হবে আল্লাহ তালা এইসবের মাঝে তাদের সফলতা রাখতেন কিন্তু খুব ভালো করে মুসলমানদের বোঝা দরকার আল্লাহ তালা মুসলমানদের বিজয় সেই পথে রাখেন নাই মুসলমানদের বিজয় টাকার মাঝে না মুসলমানদের বিজয় অস্ত্রের মাঝে না মুসলমানদের বিজয় জনশক্তির মাঝে না মুসলমানদের বিজয় প্রযুক্তির মাঝে না আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় এই পথে রাখেন নাই বিগত দেড় হাজার বছরের মুসলিম ইতিহাস সাক্ষী আল্লাহ তালা মুসলমানদেরকে এই পথে বিজয় এই পর্যন্ত দেন নাই একটা ইতিহাস শুনেন নবী করিম সাল্লাসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হুনাইনের যুদ্ধ নবী করিম সাল্লাহ আলহি তিনি সত্য নবী ছিলেন সত্য প্রতিষ্ঠায় তেরো বছর পর্যন্ত মক্কার মাঝে তিনি নির্যাতিত হয়েছেন কাপেররা নির্যাতন করতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি কাপেরদের যাবতীয় নির্যাতনের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম নীরবে সহ্য করতেন কিন্তু নবী করিম সাল্লাম মক্কা থেকে যখন মদিনার মাঝে হিজরত করেন মদিনার মাঝে যখন ইসলামী রাষ্ট্রকে তিনি প্রতিষ্ঠিত করেন তারপরে সেই আল্লাহর রসুল তিনি সাতাইশটা জাহাদের মাঝে নেতৃত্ব দিতেন নয়টা জাহাদের মাঝে সশরীরে তিনি শরিক হয়েছেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হল হুনাইনের যুদ্ধ নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম যখন মক্কাকে বিজয় করলেন মক্কাকে বিজয় করার পর নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম জানতে পারলেন মক্কার আরো দুর্ধর্ষ দুইটা জাতি একটা হলো সাকিব গুত্র আর আরেকটা হলো হাওয়াজিন গুত্র এই সাকিব গুত্র আর হাওয়াজিন গুত্র তারা যখন দেখলো মোহাম্মদুর রসুল্লাহ মক্কাকে বিজয় করছে তারা ভাবলো মক্কাকে বিজয় করার পর তিনি হয়তো আমাদের এলাকার দিকে আসবেন আমাদের এই হুনাইন এলাকাটাকে তিনি দখল করে নিবেন এই ভাবনা ভেবে এই চাকিফ এবং হাওয়াজিন গুত্রের লোকেরা মোহাম্মদুর রসুল্লাহর সাথে মোকাবেলার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে তারা তাদের এলাকা থেকে বের হয়ে গেল মক্কার দিকে রওনা হলো নবী মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে লড়াই করার জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন শুনলেন সাকিব এবং হাওয়াজিন গুত্রের লোকেরা যুদ্ধ করার জন্য আসতেছে মুসলমানদের সাথে লড়াই করার করার জন্য আসতেছে মোহাম্মদুর রসুল্লাহ সত্য নবী ছিলেন তিনি ভীত নবী ছিলেন না তিনি কাপুরুষ ছিলেন না তিনি ছিলেন মুজাহিদ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভয় পেলেন না সাহবা একরামদের পূর্ণ কাফেলাকে তিনি বলে দিলেন তৈরি হয়ে যাও যুদ্ধের জন্য সাকিব এবং হাওয়াজিন গুত্রের সাথে লড়াই হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন বিশাল কাফেলা সহ বের হয়ে গেলেন নবী করিম সাল্লাসাল্লামের সাথে মক্কা বিজয়ী দশ হাজার সাহাবা একরামের কাফেলা ছিল কয় হাজার দশ হাজার সাথে মক্কা থেকে আরো দুই হাজার মোট বারো হাজার সাহাবির এক কাফেলা নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে রওনা হয়ে গেল হাওয়াজিন এবং সাকিব গুত্রের সাথে লড়াইয়ের জন্য তো সাকিফ এবং হওয়াজিন গুত্রের লোকেরা তারা লড়াই করার জন্য আসতেছে নবী করিম সাল্লাসাল্লাম তিনিও লড়াই করার জন্য যাচ্ছেন সাহাবা একরম পথের মাঝে শুনতে পারলেন যে সাকিফ এবং হওয়াজিন গুত্রের লোক সংখ্যা হল মাত্র চার হাজার সাহাবা একরাম অল্প কিছু দূর যাওয়ার পরে শুনতে পারলেন সাকিব এবং হাওয়াজিন গোত্রের লোক সংখ্যা কয় হাজার চার হাজার আর দেখলেন আমরা হইলাম বারো হাজার কাফের হইল কয় হাজার চার হাজার সাহাবা একরাম হিসাব করলেন বদরের যুদ্ধে আমরা ছিলাম তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার এক হাজার কাফের সাথে তিনশো তেরো জন আমরা বিজয়ী হয়েছি কাফের ছিল তিন গুণ আমরা ছিলাম এক গুণ অহুদের ময়দানে আমরা ছিলাম সাড়ে সাতশো আর কাফের ছিল তিন হাজার তিন হাজার কাফের সাথে আমরা সাড়ে সাতশো চার গুণের এক গুণ আমরা জয়ী হয়েছি আহজাবের যুদ্ধ কাফের ছিল দশ হাজার আমরা ছিলাম তিন হাজার আমরা তিন হাজার দশ হাজারের সাথে মোকাবেলা করছি আল্লাহ তালা বিজয় আমাদেরকে দিচ্ছেন যে জায়গায় আমরা তিনশো তেরো জন এক হাজারের সাথে জয়ী হয়েছি সাড়ে সাতশো তিন হাজারের সাথে জয়ী হয়েছি তিন হাজার দশ হাজারের সাথে জয়ী হয়েছি আর আজকে আমরা হলাম বারো হাজার কাপের হলো মাত্র চার হাজার সাহাবা একরামদের কি বেশি আজকে আমাদের সংখ্যা বেশি আজকে পরাজিত হব না আজকে আমাদের সংখ্যা বেশি সাহাবা একরাম এই আলোচনা করতেছেন আর হুনাইনের ময়দানে যাইতেছেন এই আলোচনাটা আল্লাহ তালার পছন্দ হইল না তোমরা তিনশো তেরো জন এক হাজারের সাথে জয়ী হইছ সাড়ে চারশো তিন হাজারের সাথে জয়ী হইছ তিন হাজার দশ হাজারের সাথে জয়ী হইছ আর মনে করতেছ যে আমাদের সংখ্যা কম আমরা জয়ী হইছি আজকে আমাদের সংখ্যা বেশি আজকে তো কাফের কোনো ব্যাপারই না আজকে তোমাদের সাথে আমি আল্লাহর সাহায্য নাই আল্লাহ তালা বললেন আল্লাহ তালার এই যেই সংখ্যা বেশি তাই আজকে আমরা জয়ী হব আজকে আমাদের অস্ত্র বেশি তাই আমরা জয়ী হব আল্লাহ তালার পছন্দ হইল না ব্যাপারটা বুঝছেন আল্লাহ তালার পছন্দ হইল না যুদ্ধ শুরু হয়ে গেল হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল সাহাবা একরামদের সংখ্যা হলো বারো হাজার আর কাফের সংখ্যা হলো চার হাজার যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে কাফেরদের তীর আর বর্ষার আঘাতে সাহাবা একরামদের বিশাল কাফেলা ভঙ্গ হয়ে গেল যুদ্ধের ময়দান থেকে সাহাবা একরাম পিছায় আসতে লাগলেন একটা সময় এরকম হয়ে গেল যুদ্ধের ময়দানে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম আশেপাশে কেউ নাই নবী ইব্রিম সাল্লাম সেই করুণ অবস্থাকে দেখে উটের পিঠ থেকে নেমে গেলেন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন নেমে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বললেন আনা নবী কাদিব আনা ইবনু আব্দুল মুতালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবুতির দাবিদার না যুদ্ধের ময়দান থেকে সবাই পলায়ন করতে পারে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি সত্য নবীর দাবিদার আমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারি না আমি একা লড়াই করব একাই কাফেরদের সাথে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাব আমি পিছু হটব না নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম ডাকলেন নবীর সাথে বারো হাজার সাহাবা একরাম ছিল আজকে নবীর সাথে এক হাজারও নাই একশো নাই মাত্র বারো জন সাহাবি নবীর সাথে লড়াইয়ের জন্য এগিয়ে আসলো বারো জন তাহাবি নবী করিম সাল্লাহ লড়াই করতে থাকলেন লড়াই করতে থাকলেন লড়াই করতে থাকলেন একটা পর্যায়ে নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লাম হাতের মাঝে এক মুষ্টি মাটি নিয়ে কাফেরদের দিকে ছুড়ে মারলেন আল্লাহ তালা দেখলেন আমার প্রিয় হাবিব সে যুদ্ধের ময়দানে লড়াই করতেছে আমার হাবিব তো সংখ্যার উপর আস্থাশীল না আমার হাবিব তো অস্ত্রের উপর আস্থা মুক্তাছিল না আমার হাবিব তো আমার হাবিবের তো অর্থের উপর আস্থা নাই আমার হাবিব তো আমার উপর আস্থাশীল আমার হাবিবের ইমান তো আমার উপর মহান রব্বুল আলমিন সেই নবীর হাত থেকে ছুড়ে মারা বালুর কোনাগুলো কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিলেন কাফেরদের সাথে লড়াই হলো নবী মাত্র বারো জন মুজাহিদদেরকে নিয়ে লড়াই করে কাফেরদের চার হাজারের বিশাল বাহিনীকে পরাস্ত করে দিলেন পরাস্ত করে মুসলমানদের কোন পথে আসছে বুঝার ব্যাপার অস্ত্রের দ্বারা আসে নাই বিজয় মুসলমানদের টাকার দ্বারা আসে নাই আজকে পৃথিবীর কুফুরি শক্তি তারা মুসলমান রাষ্ট্র মুসলমানদেরকে বুঝ দেয় এই তোমরা মুসলমানরা পিছায় আসো টাকা অর্জন করো তোমাদের বিজয় হবে এই মুসলমানরা তোমরা পিছায় যাইতেছ প্রযুক্তি অর্জন করো তোমাদের বিজয় হবে এই মুসলমান তোমরা পিছায় যাইতেছ তোমরা জনবল বাড়াও তোমাদের বিজয় হবে এই মুসলমান তোমরা পিছায় যাইতেছ তোমরা অস্ত্র বানাও তোমাদের বিজয় হবে অস্ত্র কিনো তোমরা বিজয় হবে কিন্তু সেই পথে মুসলমানদের বিজয় নাই মুসলমান মুসলমানদের বিজয় কোন পথে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি খলিফাতুল মুসলিমিন হজরত উমর হজরত উমর যখন খলিফা তো খলিফা মুসলমান রাষ্ট্রের খলিফার দায়িত্ব হল আশেপাশের বিধর্মী রাষ্ট্রগুলোকে ইসলামের দাওয়াত দেওয়া মুসলমান রাষ্ট্রের খলিফা তার দায়িত্ব হল অন্যান্য রাষ্ট্রের রাজাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া তো খলিফাতুল মুসলিমিন হজরত উমর উমর যখন খলিফা হয়েছেন তখন দায়িত্ব আশেপাশের রাষ্ট্রগুলোর রাষ্ট্র নায়কদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে তো হজরত উমর মুসলমানদের সাহাবা একরামদের একটা দলকে পাঠিয়ে দিলেন জেরু জালেমে তোমরা গিয়ে ইসলামের দাওয়াত দাও তো মুসলমানদের এই কাফেলা তারা যখন জেরু জালেম গেল জেরু জালেমের পাদ্রিদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানদেরকে দেখা জেরু জালেমের পাদ্রিরা জেরু জালেমের গেট বন্ধ করে দিল আর মুসলমানদের এই সাহাবা একরামদের এই দাওয়াতি কাফেলা তারা যখন জেরুজালেমের দোয়ারে গেল জেরুজালেমের পাদ্রীরা তাদেরকে বলল যে তোমাদের সাথে আমরা আলোচনা করব না আমরা যদি আমাদের সাথে যদি কোন আলোচনা করতে চাও তাহলে তোমাদের রাষ্ট্রের যে রাষ্ট্রপতি তোমাদের যে আমির তোমাদের যে খলিফা সেই খলিফা যদি আসে আমরা খলিফার সাথে আলোচনায় বসবো খলিফা সাথে আমরা আলোচনার দ্বারা আমরা তোমাদেরকে জেরুজালেম ঢুকতে দিব তো মুসলমান সাহাবা একরমদের যে কাফেলা জেরুজালেম গেছিল দাওয়াত দেওয়ার জন্য তারা হজরত উমরের কাছে চিঠি পাঠাইল যে জেরুজালেমের পাদ্রীরা তো আপনার সাথে আলোচনা করতে চায় তো মুসলিমিন হজরত উমর তিনি জেরুজালেম রওনা হয়ে গেলেন অর্ধ জাহানের খলিফা উমর জেরুজালেম যাচ্ছেন ওমরের সাথে কোনো প্রটোকল নাই উমরের সাথে বিশাল বাহিনী যাওয়া দরকার কিন্তু উমরের সাথে বিশাল বাহিনী নাই খলিফাতুল মুসলিমিন হজরত উমর নিজের সাথে একজন গুলাম কিনেছেন কারণ একজন সাথী সাথে রাখা এটা নবীর সুন্নত নবীর সুন্নত একা সফর করো না সফরের মাঝে নিজের সাথে সাথী রাখো তো খলিফাতুল মুসলিমিন হজরত উমর সাথী হিসেবে কাকে নিলেন নিজের গুলামকে সাথে নিলেন নিজের গুলামকে সাথে নিয়ে হজরত উমর রওনা হয়ে গেলেন জেরু জালিমের দিকে উমর যান হজরত উমর উটের পিঠে বসা ছিলেন আর গোলাম সে উটের রশি ধরে সামনে হাঁটতে ছিল কিছু দূর যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হজরত উমর তিনি উঠ থেকে নেমে গেলেন নিজের গোলামকে বললেন তুমি উটের পিঠে বসো এতক্ষণ তো আমি উপরে বসা ছিলাম এখন তুমি উপরে বসবে তুমি উপরে বসবে এই ছিল মুসলমানদের খলিফা হজরত উমর গোলাম বলল খলিফা তা হয় না আপনি উটের পিঠে বসেন আমি রশি ধরে টানবো এইটা মানায় না আপনি রশি ধরে টানবেন আমি উটের উপরে উঠবো খলিফতুল মুসলিমিন হজরত উমর নিজের গোলামকে বললেন গোলাম মনিব প্রশ্ন না আমার নবীর কথা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তুমি আমার গোলাম না তুমি আমার ভাই এতক্ষণ পর্যন্ত আমি ভাই উমর আমি উটের পিঠে ছিলাম এখন তুমি আমার ভাই তুমি এখন উটের পিঠে বসবা এই নীতিতেই আমরা জেরুজা আলেম যাবো অন্যথায় সফর হবে না তো খলিফাতুল মুসলিমিন হজরত উমর নিজের গুলামকে পিঠের মাঝে বসাইলেন কিছুদূর যাওয়ার পর আবার উমর বসলেন কিছুদূর যাওয়ার পর আবার উমরের যে গুলাম তাকে আবার উটের পিঠে বসাইলেন এইভাবে পথ চলতে চলতে খলিফাতুল মুসলিমিন হজরত উমর যখন ঠিক জেরুজালেমের সামনে তখন পালা চলে আসলো যে গুলাম উটের পিঠে বসবে খলিফাতুল মুসলিমিন সে উটের রশি ধরে টানবে গোলাম খলিফাতুল মুসলিমের কাছে আবদার করলো হ্যাঁ মুসলমানদের খলিফা আপনি উটের পিঠে বসুন আমি যদি উটের পিঠে বসে থাকি পাদ্রীরা বুঝবে খলিফাতুল মুসলিমের কোনো মর্যাদা নাই খলিফাতুল মুসলিমিনের কোনো সম্মান নাই হজরত উমর বললেন পাদ্রিদের কাছে খলিফাতুল মুসলিমের হজরত উমরের সম্মান আসার দরকার নাই পাদ্রিদের কাছে খলিফাতুল মুসলিমিন হজরত উমরের সভ্যতা বোঝানোর দরকার নাই খলিফাতুল মুসলিমিন হজরত উমর সে তো সেই তরিকায় চলবে যে তরিকা নবী মোহাম্মদুর রসুল্লাহ রেখে গেছেন তুমি উটের পিঠে বসো ঠিক এই অবস্থার মাঝে খলিফাতুল মুসলিমিন হজরত উমর জেরুজ আলেম প্রবেশ করলেন জেরুজালেমের পাদ্রীরা দেখলো যে মুসলমানদের খলিফা নিজ গুলামকে উটের পিঠে বসায়া দড়ি টানতে টানতে আমাদের জেরুজালেম আইসা বসছে আলোচনা যখন শুরু হলো হজরত উমরকে জেরুজালেমের পাদ্রীরা দাওয়াত দিল আপনি আমাদের এই জায়গায় একবেলা আহার করেন খলিফাতুল মুসলিমিন তাদের দাওয়াতকে গ্রহণ করলেন দস্তর খানের মাঝে খাবারের ব্যবস্থাপনা হল হজরত উমর বসা উমরের পাশে সাধারণ এক সৈনিক সে সেই আহারের মাঝে বসছে খাবারের মাঝে বসছে তো ঘটনা কি ঘটলো খলিফতুল মুসলিমিন হজরত উমর দেখলেন পাশে যে সৈনিক খাবার খাচ্ছে সে বস্তুগুলো অর্ধেক খেয়ে বাকি অর্ধেক দস্তরখানার মাঝে রেখে দিছে পূর্ণটাকে চেটে সৈনিক সে খাবারকে খায় নাই খলিফাতুল মুসলিমিন দস্তরখান থেকে সেই সৈনিকের ঝোটা হাড্ডিকে হাতে নিলেন থেকে চেটে চেটে খলিফাতুল মুসলিম খাচ্ছেন পাশ থেকে আরেকজন সৈনিক খলিফাতুল মুসলিমিন হজরত উমরের কাছে আসলো যে হে খলিফা আপনি এটা কি করতেছেন আপনার এই কাজ দ্বারা তো এই সমস্ত পাদ্রীরা বুঝবে যে মুসলমানদের খলিফা সে মিস্তিনের মতো সে কোনো সভ্যতা জানে না সে কোনো কালচার জানে না তার মাঝে কোনো সভ্যতা তার মাঝে কোনো কালচার নাই সে সমাজের মাঝে কিভাবে চলতে হবে তাও বুঝে না খলিফতুল মুসলিম হজরত উমর জবাব দিলেন কি জবাব দিলেন মুসলমানরা শুনে রাখো আশ্রু কুসুন্নত হাবিবি লেহা উলাইল হুমাকা তোমরা কি আমাকে এই কথা বলতেছ যে এই সমস্ত আহমকদেরকে খুশি করার জন্য আমি আমার আমি আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নতকে ছেড়ে দিব জেরুজালেম বিজয় হওয়ার দরকার নাই জেরুজালেম বিজয় হওয়ার দরকার নাই ওমর জেরুজালেমের রাজা হতে চায় না ওমর আল্লাহর রসুলের গুলাম ওমর তো জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর রসুলের সুন্নত থেকে একচল পরিমাণও লড়বে না তারপর দেখেন ফলাফল কি মুসলমানদের বিজয় কোন পথে আলোচনা শুরু হলো পাদ্রীদের সাথে খলিফাতুল মুসলিমিন হজরত উমর বললেন যে তোমরা আমার সাথে আলোচনার জন্য আনছো কি আলোচনা করবা তো পাদ্রীরা জবাব দিল হে মুসলমানদের খলিফা আপনার সাথে কোনো আলোচনা নাই আলোচনা শেষ ওমর বললেন কি আলোচনা শেষ পাদ্রীরা বলল ওমর তুমি নিজ টাকায় কিনা গুলামের সাথে যে আচরণ করেছ টাকায় কিনা গোলামকে তুমি যে অধিকার দাও তোমার কাছে একটা সৈনিকের ঝুটা হাড্ডির যে মূল্য ওমর তোমার দ্বারাই এই জেলু জালেমের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত হবে তোমার দ্বারাই এই জেলু জালেমের মানুষের মাঝে শান্তির সুবাতাস বইবে উমর কোন আলোচনার দরকার নাই যে উমরের কাছে একটা জালেম নিরাপদ থাকবে আমরা জেরু জালেমকে কোন চুক্তি ছাড়া কোন শর্ত ছাড়া কোন যুদ্ধ ছাড়া কোন রক্তপাত ছাড়া আমরা জেরু জালেমকে উমর তোমার হাতে তুলে দিলাম উমর তুমি জেরু জালেমের বুকে মদিনার শান্তিকে তুমি প্রতিষ্ঠিত করে দাও আজকে খুব বুঝার ব্যাপার মুসলমানের সন্তান আজকে মুসলমানের সন্তান আফসোস উন্নতি অগ্রগতির জন্য হলিউডের দিকে দৌড়াচ্ছে বলিউডের দিকে দৌড়াচ্ছে মুসলমানের সন্তান উন্নতি অগ্রগতির জন্য টাকার পিছনে ছুটছে মুসলমানের সন্তান উন্নতি অগ্রগতির জন্য মুসলমানের সন্তান তারা জনসংখ্যার দিকে দৌড়াচ্ছে প্রযুক্তির দিকে দৌড়াচ্ছে আর ভাবতেছে আমরা মুসলমানরা টাকা নাই দেখে আজকে লাঞ্ছিত আমরা মুসলমানরা আজকে অস্ত্র নাই দেখে লাঞ্ছিত আমাদেরকে টাকা অর্জন করতে হবে হবে আমাদেরকে পৃথিবীর মাঝে শক্তিশালী হইতে হবে এই সমস্ত কিছু পৃথিবীর কুফুরি শক্তির ষড়যন্ত্র পৃথিবীর কুফুরি শক্তি মুসলমানদের দিলকে নষ্ট করে দিছে মুসলমানদের মেজাজকে নষ্ট করে দিছে নিজেদের কুফুরি চিন্তাধারা মুসলমানদের দারাগের মাঝে ঢুকায় দিছে মুসলমানদেরকে সজাগ হতে হবে সাহাবা একরামদের ইতিহাস জানতে হবে আল্লাহ রসুলের ইতিহাস সেই ইতিহাসকে জানতে হবে বুঝতে হবে মুসলমানদের বিজয় কোন পথে মুসলমানরা যদি উন্নতি চায় পৃথিবীর মাঝে পৃথিবীর কুপুরি শক্তির নির্যাতন থেকে বাঁচতে চায় মুসলমানদের বাঁচার তরিকা এক তরিকা আর সেই তরিকা হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা মুসলমানরা যখন নবী মোহাম্মদুর রসুল্লাহর তরিকাকে গ্রহণ করবে মুসলমানদের ঘর যখন নবী মোহাম্মদুর রসুল্লাহর নমুনার ঘর হবে মুসলমানদের সমাজ যখন নবী মোহাম্মদুর রসুল্লাহর নমুনার সমাজ হবে মুসলমানদের রাষ্ট্র যখন নবী মোহাম্মদুর রসুল্লাহর নমুনার রাষ্ট্র হবে মুসলমানদের সেই ঘর শান্তির ঘর হবে উন্নতি অগ্রগতির ঘর হবে সেই খুব বোঝা দরকার আজকে বড় আফসোস মুসলমানের সন্তানরা গানের পিছনে টাকা ব্যয় করতেছে মুসলমানের সন্তানরা নাচতেছে সে নাচ যারা দেখতেছে তারাও মুসলমান বড় আফসোসের ব্যাপার আজকে মুসলমানের সন্তানরা তারা শিশু সন্তান খুব অল্প বয়সেই দেশ বিদেশের নাম করা ক্রিকেটার দেশ বিদেশের নাম করা ফুটবলার দেশ বিদেশের নাম করা গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদের নাম মুখস্থ তাদের জীবনের ইতিহাস মুখস্থ করত কিন্তু আজকে মুসলমানদের সন্তানরা উমরের ইতিহাস জানে না আবু বকরের ইতিহাস জানে না নবী মোহাম্মদুর রসুল্লাহর ইতিহাস জানে না এর চাইতে বড় আফসোস এর চাইতে বড় কান্না মুসলমানদের জন্য আর অন্য কিছু হইতেই পারে না হইতেই পারে না এটা মুসলমানদের সব চাইতে বড় আফসোস তাই এই ফুলবাড়িয়া এলাকার এই সোহেদপুর বাজার এলাকার মুসলমান ভাইদের কাছে বিশেষভাবে আজকে এই অনুরোধ আজকে এই আবদার রেখে যেতে চাই যে আপনারা আজকে শপথ করেন আজকে অঙ্গীকার করেন নিজ সন্তান এই কচি শিশু সন্তানগুলোকে আপনারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত করবেন ঘরে ঘরে কোরআনের তালিম হাদিসের তালিম সাহাবা একরামদের ইতিহাসের তালিম হেকায়াতে সাহাবার তালিম ঘরে ঘরে হবে মুসলমানের সন্তান তার বাবা তার মায়ের কাছে আল্লাহ রসুলের ইতিহাস সাহাবা একরাম একরামদের ইতিহাস জানবে আর যখন মুসলমানের সন্তান সাহবা একরামদের ইতিহাস জানবে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের ইতিহাস জানবে সে মুসলমানের সন্তানের জীবন সুন্দর হবে সে পৃথিবীর যেখানেই যাক তার দ্বারা ইসলাম জাগবে আমাদের মুসলমানের সন্তান আমেরিকায় যাবে আমেরিকায় ইসলাম জাগবে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান ইংল্যান্ড যাবে ইংল্যান্ডে মুসলমানের সন্তান দ্বারা ইসলাম জাগবে ইসলামকে জানানোর জন্য আমাদেরকে শপথ নিতে হবে ঠিক যেরকম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহাবা একরাম এক একজন এক এক এলাকায় গেছেন তাদের এক একজনের আদর্শ দেখে এক একজনের চরিত্র দেখে এক একজনের দাওয়াত দ্বারা পূর্ণ সমাজের মানুষের দলে দলে মুসলমান হয়েছে আজকেও মানুষ মুসলমান হওয়ার জন্য পৃথিবীব্যাপী অস্থির মানুষগুলো ছুটতেছে কিন্তু তাদের সামনে নমুনার মুসলমান নাই আমি মিরপুর এলাকায় একটা মসজিদের মাঝে ইমাম এবং খতিব হিসেবে কর্মরত আমার এলাকার কিছু হিন্দু কিছু হিন্দু তারা আমার কাছে সংবাদ পাঠাইছে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাই ইসলাম ধর্ম সম্পর্কে কোন বইয়ের মাঝে যারা জানা যাবে আমার বড় আফসুস লাগলো আমার বড় আফসুস লাগলো আজকে হিন্দুরা মুসলমান সম্পর্কে জানতে চায় আজকে খ্রিস্টানরা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চায় টঙ্গির একটামায় যখন দোয়া করার জন্য বসাছিলাম আমার এলাকার কিছু যুবকরা আমার কাছে তথ্য নিয়ে আসলো যে হুজুর আমাদের সাথে এলাকার কয়েকজন খ্রিস্টান তারাও আসছে এই ইস্তেমার ময়দানে দোয়ার মাঝে শরিক হইতে আপনি কি তাদেরকে ইসলাম সম্পর্কে জানার কিছু বই দিতে পারেন আজকে বিধর্মীরা ইসলাম সম্পর্কে বই চায় জানার জন্য কিন্তু মুসলমানদের বুঝার ব্যাপার ইসলাম তো বই দ্বারা প্রচার পায় না ইসলাম তো বই দ্বারা প্রচার পায় নাই ইসলামের প্রচার তো ছিল মুসলমান সাহাবা একরাম ছিল ইসলামের প্রচার আজকে বিধর্মীরা ইসলাম জানতে চায় কিন্তু তারা ইসলাম জানবে সে মুসলমান কোথায় সে মুসলমান কোথায় সে মুসলমান কোথায় আজকে আমাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে উমর হিসেবে তৈরি করব খালিদ ইবনে ওয়ালিদ হিসেবে তৈরি করব আবু বকর হিসেবে তৈরি করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনি الحمد لله رب العالمين